জাবির ইবনু আবদুল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাকে বলেছিলেন যদি আমার নিকট বাহরাইনের মাল আসে তবে আমি তোমাকে এ পরিমাণ এ পরিমাণ এ পরিমাণ দেব পরে যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেন আর বাহরাইনের সম্পদ এসে যায় তখন আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট যে ব্যক্তির কোনো ওয়াদা থাকে সে যেন আমার নিকট আসে তখন আমি তার নিকট গেলাম এবং বললাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাকে বলেছিলেন যদি আমার নিকট বাহরাইনের সম্পদ আসে তবে আমি তোমাকে এ পরিমাণ এ পরিমাণ ও এ পরিমাণ দেব আবু বকর রাদিল্লাহ তাল্লাহ আমাকে বললেন তুমি অঞ্জলি ভরে নাও আমি এক অঞ্জলি উঠালাম তখন তিনি আমাকে বললেন এগুলো গুনে দেখো আমি গুনে দেখলাম যে তাতে পাঁচশো রয়েছে তখন তিনি আমাকে এক হাজার পাঁচশো দিলেন